Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়নায় আলোচনা কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন আমাদের শরিক হয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন রবাহ আলমিন আর আমরা যারা এই উদ্যোগ নিয়েছি এই টেলিভিশনের কর্তৃপক্ষকে আমাদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন এবং আমাদের সবার জন্য এই আয়োজনকে যেন সৎকায় জারিয়া হিসেবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা চালু রাখেন আর আমরা কবরে যাওয়ার পরেও যেন আল্লাহ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 তার অংশ তারা পাবে তবে আল্লাহর কাছে আল্লাহর রহমত আর আল্লাহর ফজল আর করম থেকে তোমরা চাও নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন সব বিষয়ের সব কিছুই জানেন আমার ভাইয়েরা বোনেরা এখানে আল্লাহ রবুল্লা আলমিন একটা ফান্ডামেন্টাল কথা আমাদেরকে বলছেন এই পৃথিবীতে আমাদের এক্সপেকটেশনের কোনো শেষ নাই আমাদের আশা ভরসার কোনো শেষ নাই আমাদের অনেকের আশা দুনিয়ার সব কিছু যদি আমি পেয়ে যাইতাম ভালো হইতো ওই যে বলে না এমন যদি হতো ইচ্ছা হলে আমি হতাম প্রজাপতির মতো এরকম কথা আছে না এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পাবে ভয় এমন হবে কি একটা লাপে হঠাৎ আমি চান্দে পৌঁছেছি কবি যদিও একটু আপনার যোগ করে একটু হাসি রসের ছলে এটা বলেছেন কিন্তু কথাটা কিন্তু ঠিক মানুষের আশার কোনো শেষ নাই আপনার মাইন্ডে এমন আজীব আজীব গরিব গরিব কল্পনা আসবে যে এইটা হলে কেমন হইতো ওইটা হলে কেমন হইতো এইটা হলে কেমন হতো এই জন্য আপনি যা খুশি তাই আশা করবেন আর তা পেয়ে যাবেন এটাও তো হয় না যেন আল্লাহ তালা এখানে স্পেসিফিকলি এই আয়তের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন তাফসির আছে একটা একটা করে আমরা বলবো আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে একজনকে আল্লাহ যা দিয়েছেন তোমারও যে হুবহু তাই হইতে হবে এইরকম যেন তোমার না হয় অবস্থাটা তুমি যেন অন্যকে হিংসা না করো যে ওর আছে আমার নাই কেন ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض যেই ব্যাপারে আল্লাহ তোমাদের একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছেন এটার তামান্নি এটার আশা তোমরা করো না দেখেন সব আঙ্গুলগুলো যদি সমান হয়ে যেত তাহলে আঙ্গুল দিয়ে হাত দিয়ে কোনো কাজ হইতো না কলম আমি ধরি পেন্সিল আমি ধরি দেখেন আঙ্গুল সবগুলো সমান হলে এটা দিয়ে কলম ধরা যেত না সম্ভব হইতো না আঙ্গুল দেখেন একটা ছোট একটা বড় একটা একটু মিডিয়াম এই জন্য আমরা এমনও করতে পারি এমনও করতে পারি যা খুশি তাই করতে পারি এভাবেও কাজে লাগাতে পারি এভাবেও পারি এভাবেও পারি যেন সব পাঁচটা আঙ্গুলকে আল্লাহ সমান করেন নাই কারণ আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি করা তো খালি সৃষ্টির উদ্দেশ্যই নয় এটা হ্যাজ টু বি ফাংশনাল এটা আমরা যেন ভালো করে বুঝি আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি জগৎটা ফাংশনাল হতে হবে ফাংশনাল মানে কি এটা হলো এটা কাজে লাগতে হবে সৃষ্টি সুন্দর করে করে মূর্তির মতো বসায় রাখলেন তো লাভ নাই তাতে কোনো এটা কাজে লাগতে হবে এবং কাজে লাগার জন্য বিভিন্ন ধরনের জিনিস লাগে আপনি চিন্তা করে দেখেন একটা ফ্যামিলি পরিচালনা করার জন্য কত রকমের মানুষ লাগে কেউ বাহিরে কাজ করতে হয় কেউ ঘরে হেল্প করতে হয় কেউ ছেলে মেয়ে দেখতে হয় কেউ বাজার করতে হয় কেউ বা ক্ষেত খামার করতে হয় একটা দেশ পরিচালনা করার জন্য কত রকমের ডিপার্টমেন্ট লাগে কেউ প্রেসিডেন্ট হয় কেউ প্রাইম মিনিস্টার হয় কেউ এমপি হয় কেউ সচিব হয় কেউ সেক্রেটারি হয় একটা অফিস চালানোর জন্য আপনার কত কিছু লাগে অফিসের কেউ বস হয় কেউ মিডল ম্যানেজার হয় কেউ কেস ওয়ার্কার হয় কেউ স্বাভাবিকভাবে কাজ করে কেরানি লাগে কেউ টেলিফোন ধরে কেউ আবার চা এনে দেয় দেখেন যদি ক্লিনার লাগে আমাদের এই যে আপনার মেথরপট্টি এবং স্বামীবাগের যদি এ সমস্ত লোকজন একদিন বলে ঢাকা শহরে যে না আমরা আর এই ক্লিনের কাজ করব না বড় বড় সাহেবরা নিজেরা নিজেদের ক্লিনিং করে নেবে এই কথা যদি ক্লিনাররা বলতো তাহলে কিন্তু দেশ পরিচালনা করা সম্ভব হতো না এই আপনার ক্লিনিংয়ের কাজটা আপনার কে করত এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের দুনিয়াকে পরিচালনা করার জন্য আলাদা আলাদা ফাংশন প্রত্যেকের আছে এই ফাংশন অনুযায়ী তার জন্য যেটা সুইটেবল যেটা প্রয়োজন নেসেসারি ওইটা আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দিয়েছেন দুনিয়াতে আমরা যদি সবাই বলতাম যে আমরা সবাই পুরুষ হব তাহলে আমরা কেউ মহিলা হব না এরকম যদি বলতাম তাহলে এই পুরুষ বানানো যাইতো ঠিকই কিন্তু এই পুরুষ দিয়ে কোনো কাম হইতো না এটা দিয়ে কোনো কাজ হতো না কোনো প্রোডাকশন হতো না হিউম্যান বিং পৃথিবীতে আসতো না আমরা যদি এই কথা বলতাম যে আমরা সবাই মহিলা হয়ে যাব সুন্দর করে সোনো পাউডার দিয়ে আর মেকআপ লাগায় কাপড় চোপড় পরে বসে থাকবো তাহলে বসে থাকতে পারতাম কিন্তু এতেও শুধু মহিলাদেরকে দিয়ে কোনো কাজ হইতো না দুনিয়া চলতো না তাহলে দুনিয়া চালানোর জন্য যেরকম মহিলা লাগে সেরকম এক ইকুয়ালি পুরুষ লাগে দুনিয়া চালানোর জন্য যেমন ডাক্তার লাগে সেরকম ইঞ্জিনিয়ার লাগে দুনিয়া পরিচালনা করার জন্য যেমন ইমাম লাগে সেরকম খতিব লাগে দুনিয়া পরিচালনা করার জন্য যেমন মা লাগে তেমন বাবা লাগে আর এক একজনের এক এক মর্যাদা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সবাইকে একরকম দেওয়া সম্ভব নয় সবাইকে একই জিনিস দিলে কারণ সবার রুচিও তো একরকম না নেইচারও তো একরকম না আর সবার প্রয়োজনও কিন্তু এক না আল্লাহ তালা এই জন্য ডিফারেন্সিয়েট করেছেন আর আল্লাহ বলেছেন এটা আল্লাহর একটা নিদর্শন ওয়ামিন আয়াতিহি خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين সুরা রুমের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আল্লাহর নিদর্শন মধ্য থেকে হলো আল্লাহর নিদর্শনের মধ্য থেকে হলো আল্লাহ সায়েন্স গুলোর মধ্য থেকে হলো কি আসমান আর জমিনের সৃষ্টি তোমাদের ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট রুচি ডিফারেন্ট তোমাদের যে রুচি এক একজনে এক এক জিনিস পছন্দ করো একজনে যেটা পছন্দ করো আর একজনে ওইটা করো না একজনে দুধ খুবই পছন্দ করে আর একজনের দুধ খাইলে বমি আসে একজনে ইলিশ মাছ খুবই পছন্দ করে আর একজন ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয়ে যায় এই যে আমরা ডিফারেন্ট আমি মাছ খুব পছন্দ করি আপনি হয়তো মাছ ঘৃণা করেন আমি গোস্ত পছন্দ করি আপনি হয়তো গোষ্ঠকে ঘৃণা করেন কেউ হয়তো ভেজিটেবল পছন্দ করে কেউ ভেজিটেবল একদম দেখতেই পারে না তার জীবনের শত্রু কেউ মিষ্টির একদম গলায় মিষ্টির হাড়ি বেঁধে রাখবে সারা জীবন খাইতে থাকে আর একজনে মিষ্টি খাইতেই পারে না এই যে আল্লাহ রাবুল আলমিন ডিফারেন্ট টেস্ট দিয়েছেন ডিফারেন্ট অ্যাবিলিটি দিয়েছেন আর আল্লাহ যে ডিফারেন্ট কালার দিয়েছেন তোমাদেরকে আল্লাহ ডিফারেন্ট কালার দিয়েছেন আল্লাহ কাউকে সাদা বানিয়েছেন কাউকে কালো বানিয়েছেন কাউকে ব্রাউন বানিয়েছেন আর আপনি যেই কালার আল্লাহ রব আলমিন আপনাকে দিয়েছেন আপনি প্লাস্টিক সার্জারি করে না হয় এটা চেঞ্জ করবেন কিন্তু লাভ কি হবে তাতে এতে তো কোনো লাভ হবে না মাইকেল জ্যাকসন চেষ্টা করছিল না তাতে লাভ কি হয়েছে কোনো লাভ তো হয় না তাহলে ভাইরা দেখেন এই যে different colour different ability different রুচি ডিফারেন্ট আপনার চয়েস এটা আল্লাহ সুবহান হওয়া তালার একটা নিদর্শন নিশ্চয়ই যারা আলেম যারা জ্ঞানী জ্ঞানী গণীদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে দেখেন মহিলারা তারা টক জিনিসকে খুব পছন্দ করে ইন জেনারেল আমরা পুরুষরা ইন জেনারেল টক পছন্দ করি না মহিলারা সাজগোজ খুব পছন্দ করে ইন জেনারেল হ্যাঁ এক্সেপশন আছে আমরা পুরুষরা সাজগোজের এত গুরুত্ব দেই না বাজারে ঘাটে গেলে আপনি খালি দেখবেন খালি মহিলাদের পোশাক দিয়ে ভরা মহিলা মহিলা মহিলা মেয়ে আর মেয়ে আপনি আমি পুরুষ মানুষের কেনার জন্য সেরকম কিছু নাই সবাই মনে হয় দুনিয়ার মহিলাদেরকে খুশি করার তালে ব্যস্ত তো এই যে ডিফারেন্সটা এটা আল্লাহ রবুল্লা আলমিন মানুষের নেচারের মধ্যে দিয়ে দিয়েছেন এজন্য আমরা যেন না বলি আমরা মহিলারা পুরুষ হয়ে যাব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 Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেজদা করতেছে ইসলাম ভঙ্গের কারণ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা এবং মানুষের রুচি মানুষের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা দিয়েছেন এই জন্য হয়তো কোনো কোনো সময় মনে হতে পারে যে আমরা ডিফারেন্ট হ্যাঁ আমরা ডিফারেন্ট দ্যাটস ট্রু আমরা ইউনিক এই আপনার ডাইভার্সিটির যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই ডাইভার্স সিচুয়েশনের মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে পুরুষের একটা আলাদা দায়িত্ব আছে মহিলাদের আর এক আলাদা দায়িত্ব আছে এবং আল্লাহ বলেছেন একজনকে যেটা দেওয়া হয়েছে তুমি এটা জোর করে নিতে চেও না হ্যাঁ আল্লাহর কাছে তুমি চাইবা সেটা আলাদা কথা কিন্তু পুরুষ তো আর মহিলা হয়ে যেতে পারবা না মহিলা তো আর পুরুষ হয়ে যেতে পারবা না এই সম্পর্কে যে আয়াত আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছে যেখানে আল্লাহ তালা বলেছেন একজনকে আর একজনের উপরে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা নিয়ে তোমরা আশা করো না যে তুমি ওইটা পেয়ে যাবে দেখেন আল্লাহ রাবুল্লা আলমিন হাজব্যান্ডকে পুরুষকে ফ্যামিলির লাইন ম্যানেজার বানাইছেন এখানে আপনি যদি মহিলা হয়ে মনে করেন যে না ফ্যামিলির মাতব্বার আমি হয়ে যাব ও বেটারে দিব না শেষ পর্যন্ত জোর আপনি করতে পারবেন কিন্তু এটা তো বাচ্চাদের জন্য ভালো হবে না আপনার জন্য ভালো হবে না এখন যদি এই যে মালয়েশিয়াতে শোনা যায় যে পুরুষরা ঘরে বসে থাকে মহিলারা এগিয়ে কাজ করে কিন্তু এটা খুব ভালো হইতেছে না তাদের জন্য হ্যাঁ মহিলারা কাজ করতে পারবে যখন প্রয়োজন আছে বা তাদের প্রফেশনাল এমন কিছু আছে যেটা সমাজকে দেওয়া দরকার সেটা আলাদা আলোচনা ইন জেনারেল যেটা আমরা আলোচনা করছি আল্লাহ একটা নিয়ম করেছেন যে পুরুষ হবে ফ্যামিলির হেড আপনি যদি এসে প্রশ্ন করেন যে আপনারা স্কুল চালান কলেজ চালান ইউনিভার্সিটি চালান মাদ্রাসা চালান প্রিন্সিপালের দরকার কি প্রিন্সিপাল লাগবে না আমরা সবাই সমান প্রিন্সিপাল ছাড়াই আমরা চলবো যার যার মতো শেষে চলবো কয়দিন আপনার মাদ্রাসা চলবে চিন্তা করে দেখেন তো কয়দিন আপনার স্কুল চলবে কয়দিন আপনার ইনস্টিটিউশন চলবে কয়দিন আপনি ইউনিভার্সিটি চলবে আপনি যা খুশি তাই করবেন কারো কথা কেউ শোনে না কোনো শৃঙ্খলা নাই কেউ আস মসজিদে আপনি যাবেন গিয়ে যদি বলেন যে আমাদের কোনো ইমাম টিমাম লাগবে না আমরা সবাই সমান আমরা সবাই মুসল্লি সবাই ইমাম সবাই মুক্তাদি আমরা ইমাম নেব না আমরা সবাই নামাজ পড়াবো তাহলে আপনারা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে নামাজের রক্ত শেষ হয়ে যাবে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না ওই মসজিদে কেউ যাবেও না যে আল্লাহ একজনকে ইমাম বানায় দিয়েছেন আপনি এ কথা বলতে পারবেন না যে আল্লাহ কেন তার ইমাম বানাই দিল আমি মানি না এটা আপনি যদি করেন তাহলে এটা আপনি ভুল করবেন সেটাই আল্লাহ এখানে বলছেন শানে নজুলে বলা হয়েছে আন মুজাহিদিন কলা কলাত উম্মু সালামাতা উম্মুল মমিনিন উম্মু সালামা রদি আল্লাহ তালানহা তিনি বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইয়াকজুর রিজাল ওয়ালা নাকজু পুরুষরা জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে আমরা তো যুদ্ধ করি না ওয়ালানা নিসফুল মিরাস আর আমাদেরকে মিরাসের অর্ধেক দেওয়া হয়েছে পুরুষদেরকে যা দেওয়া হয় তার অর্ধেক দেওয়া হলো ব্যাপারটা কি ফানজাল্লাহ তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন উম্মু সালামার এই কথার জবাবে নাজিল করলেন যে আল্লাহ যাকে যা দিয়েছেন তোমরা সেটা আশা করো না আর আবার এ কথাও বলা হয়ে থাকে নাজালাত হাজিহিল আয়াফি কৌলেন নিসা ইয়ালাইতানা আর রেজাল ফানুজাহিদ কামা অনেক মহিলা বলতো হাই হাই মহিলা হয়ে বড় ভুল করেছি মেয়ে হয়ে দুনিয়ায় আসলাম আহারে আহারে আহারে বিরাট ভুল হয়ে গেল যদি পুরুষ হয়ে আসতাম যুদ্ধ বিগ্রহ করতে পারতাম বেটা মানুষগিরি দেখাইতে পারতাম এই যেটা যে মহিলা হয়ে কেন আসে আফসোস যেন কেউ না করে কারণ আল্লাহ আপনার জন্য যেটা ভালো আপনার জন্য যেটা সুইটেবল আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আল্লাহ সুবাহ আপনাকে দিয়েছেন আপনি হয়তো পুরুষ হইতে পারতেন কিন্তু কত পুরুষ তো কোনো কাজেরও লাগে না এগুলোর মধ্যে পুরুষত্বও নাই এগুলোর মাথাও ঠিক নাই পাগল হয়ে গেছে তা ওই রকম পুরুষ একটা হওয়ার থেকে মহিলা হওয়া নিশ্চয়ই ভালো হয়েছে আপনি পুরুষ হয়েছেন কাহারে মহিলা হইলে কত ভালো হইতো ভালো যে হইতো কিন্তু আপনার জন্য পুরুষ হওয়াটাই ভালো ছিল এই জন্য আল্লাহ সুবহান হুয়া আল আপনাকে পুরুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি একটা গাড়ি যদি চালাতে চান একটা গাড়ি খালি চাকা দিয়ে চলে না এই গাড়ির আপনার ইঞ্জিন লাগবে ইঞ্জিনের মধ্যে বিভিন্ন পার্ট আছে আবার ইঞ্জিনের মধ্যে কোনো জায়গায় আপনার সেখানে ইঞ্জিনের ব্যাটারি লাগে একটা এরপরে ফ্যান একটা লাগে এরপরে আপনার পানি লাগে এরপরে কানেকশন লাগে এরপরে ড্রাইভার যেখানে বসবে সেখানে আপনার ড্রাইভিং সিট লাগে ড্রাইভিং স্টিয়ারিং হুইল লাগে আপনার এরপরে আপনার গাড়ি চালানোর জন্য পায়ের এখানে বিভিন্ন কারবার আছে এখানে গ্যাস দিতে হয় এরপরে এখানে আপনার ক্লাস থাকে যদি কোনো কোনো গাড়ি অটোমেটিক হলে আবার ক্লাস থাকে না এই সবগুলো যখন একসাথে ফাংশন করে তখন গাড়িটা সামনের দিকে মুভ হয় এখন চাকা যদি বলে যে না আমি ওর সাথে কোনো রিলেশন নেই ইঞ্জিনের সাথে আমি আলাদা চলবো ইঞ্জিন যদি বলে যে না আমি ইঞ্জিন আমি তেল নেব না পানি যদি বলে যে হ্যাঁ আমি তোমাদের কাউকে পানি দেব না আমি আলাদা তাহলে আপনার এই গাড়িটা চলবে না ঠিক আল্লাহ রব্বুল্লা আলমিনের পুরো সৃষ্টিটা মনে করেন একটা গাড়ির সঙ্গে তুলনা করেন আল্লাহ সৃষ্টিটাও এরকম বিভিন্ন স্মল স্মল পার্ট মিলে মিলে মিলে মিলে মিলে মিলে মিলে মিলে একটা হোল আল্লাহর একটা সিভিলাইজেশন তার মধ্যে মহিলারও দরকার পুরুষেরও দরকার তার মধ্যে ধনীরও দরকার গরিবেরও দরকার তার মধ্যে বড়রও দরকার ছোটরও দরকার তার মধ্যে আপনার ম্যানেজারও দরকার নর্মাল ওয়ার্কারও দরকার আল্লাহ রবুল্লা আলমিনের সভ্যতাকে পরিচালনা করার জন্য সব কিছু প্রয়োজন হবে সেজন্য আল্লাহ সুবাহ কাউকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ সুবাহ ছেলে হিসেবে সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ মা বানাইছেন কাউকে আল্লাহ তালা বাবা বানাইছেন কাউকে আল্লাহ রবুল্লা আলমিন তার ব্রেনের প্রখরতা বেশি দিয়েছেন কাউকে আল্লাহ সুবাহ কম দিয়েছেন সবাই যদি সমান ব্রেনই হয়ে যেত তাহলে কিন্তু গন্ডগোল হতো সাংঘাতিক আপনি এই পৃথিবীতে কোনো ধরনের শৃঙ্খলা বজায় রাখা যেত না আর এটা আল্লাহ সুহান হুয়া তালাই বন্টন করেছেন যাতে করে সভ্যতাটা ঠিক মতো চলে আল্লাহ সুন্দর করে বলেছেন নাহনু বাইনাহুম ফিল ورفعنا بعضهم فوق بعض درجات যে আমি আল্লাহ মানুষের মধ্যে পৃথিবীতে জীবিকাকে বন্টন করেছি আর আমি আল্লাহ এই জীবিকা বন্টন করতে গিয়ে আমি সবাইকে সমান দেই নাই আমি কাউকে একটু বেশি দিয়েছি কাউকে একটু কম দিয়েছি বাহদুহুম বাদান সুখরিয়া যাতে একজন আর একজনের টেস্টের কারণ হয় যাকে আল্লাহ বেশি দিয়েছেন তার পরীক্ষা হলো যে তার মালের মধ্যে অন্যকে সে শরিক করে নাকি পুরো মালটা নিজের মনে করে যেমন কারণ মনে করেছিল আর যাকে কম দিয়েছেন আল্লাহ তার পরীক্ষা হলো কম থাকার পরেও সে সবর করে কিনা সবর করে আল্লাহ রাবুল আলমিনের উপরে ভরসা করে সে সময় কাটায় কিনা কারো সবরের প্রশ্ন আর কারো প্রশ্ন হলো যে সে অন্যকে দিবে কিনা কারো সবরের পরীক্ষা কারো পরীক্ষা হলো যে সে তার মাল অন্যের সঙ্গে শেয়ার করে কিনা অন্যকে দেয় কিনা দুইজনেই কিন্তু পরীক্ষার মধ্যে আছে আবার দেখেন আল্লাহ সুবহান নবী বানাইছেন পুরুষদের মধ্য থেকে ইমামতির দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন মা বোনদের ফাংশনটা যেহেতু আলাদা কারণ মা হতে পারবে একমাত্র মহিলার আমরা মা হইতে পারবো না এই জন্য দেখেন মা বোনদের সার্টেন মান্থলি অসুস্থতা আল্লাহ রবুল আলমিন দিয়েছেন যেটা আল্লাহ আমাদেরকে দেন নাই যদি মা বোনদের এই মান্থলি অসুস্থতাটা তাদের না হতো তাহলে তারা বাচ্চা জন্ম দিতে পারতো না এই সময় আল্লাহ নামাজও মাফ করে দিয়েছেন চিন্তা করে দেখেন যদি কোনো মহিলা সে মসজিদের ইমাম হতো তাহলে দশ দিন কিন্তু মাসে ওনাকে ছুটি দিতে হতো তিন দিন ছুটি দিতে হতো এবং এই শৃঙ্খলা বজায় রাখা মুশকিল হতো বাচ্চা যখন জন্ম হবে তখন আরো লম্বা ছুটি লাগতো আরো কত অসুবিধার মধ্যে আমরা পড়তাম এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন ওই অসুবিধাটা করেন নাই পুরুষকে আল্লাহ আবার ওই রকম অসুবিধা দেন নাই বরং সেজন্য পুরুষকে আল্লাহ রবুল্লা আলমিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন ইমামতির দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন পুরুষকে দিয়েছেন যাতে তারা কন্টিনিউয়াস দায়িত্ব পালন করে যেতে পারে আবার নবী তো আল্লাহ বানালেন নবীদেরও কিন্তু সবাইকে সমান মর্যাদা আল্লাহ দেন নাই একজনকে বললেন নবী আর একজনকে বললেন রসুল একজনের সঙ্গে আল্লাহ কথা বললেন আর একজনকে আল্লাহ বন্ধু বললেন আর একজনকে আল্লাহ রোহ বললেন আর একজনকে আল্লাহ বানালেন তার কোনো বাবাই নাই আর একজনকে আল্লাহ রবুল্লা আলমিন তার বংশে অনেক নবুয় দিলেন আর একজনের বংশে আল্লাহ কম দিলেন আর আল্লাহ বললেন কি বললেন তিলকার রসুল ফদ্দল না বা আলা বা منهم من كلم الله ورفع بعضهم درجات تلك الرسل ওই রসুলরা ফদ্দলনা বাদাহুম আলা বাদ একজনের উপরে আর একজনকে ফজিলত দান করেছি আল্লাহ রাবুল আলমিন এক রসুলের উপরে আর এক রসুলের ফজিলত দান করেছেন সুবহান তাহলে দেখুন ভাইরা দেখুন বোনেরা আল্লাহ সুবহান হুয়া তালা রসুলদের মধ্যেও ডিফারেন্সিয়েট করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন আল্লাহ কাউকে বেশি দিয়েছেন আল্লাহ কাউকে কম দিয়েছেন কেন আল্লাহ যাকে খুশি তাকে দেন কারণ মূল কথা হলো আল্লাহ তালা এই পৃথিবীটাকে পরিচালনা করবেন সুন্দরভাবে তার জন্য কম বেশি যেখানে যে কানেকশন দরকার সেই কানেকশনকে আল্লাহ তালা ওইভাবে কানেক্টেড করবেন আর দ্বিতীয়ত কম বেশি দেওয়ার এটাও একটা কারণ যে এর মধ্যে দিয়ে আল্লাহ মানুষের সবরের পরীক্ষা করবেন আপনার আমার সবরের পরীক্ষা হলো সব থেকে বড় পরীক্ষা তাহলে মহিলা পুরুষ একজন আর একজনের বিপক্ষে তারা যেন কমপ্লেন না করে যে আমরা তোমরা হলাম না কেন তোমরা আমরা হলাম না কেন এটা বলাটা ভুল হবে বরং আল্লাহ তালা যেভাবে চেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে ভালো মনে করেছেন যেটা আমাদের জন্য আসলেই ভালো সেভাবেই মর্যাদা দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন নারী আর পুরুষ ধনী আর গরিব সবাইকে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন সবারই প্রয়োজন আমাদের এই সমাজে এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত কথা বলবো আয়াতের উপরে আমরা আরও আলোচনা করব আমাদের আলোচনা শেষ হয়নি আপনারা পিস টিভি বাংলার সাথেই থাকুন এই কোরআনিক ডিসকাশন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই প্রোগ্রামের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আবারও নেক্সট এপিসোড ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত أشهد أن لا Oh.